আজকের এই জুমার দিন জুমার খুববার এই ফজিলতপূর্ণ বৈঠকে আল্লাহ তারা আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন দিল খুলে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্যারো নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি যার উম্মত করে মহান রব্বুল আলমিন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন আজকের খুদ্বার আলোচনা জিলহজ মাসের ফজিলতপূর্ণ প্রথম দশক চলতেছে সামনে ঈদুল আজহা ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানের মতো গুরুত্বপূর্ণ ফজিরতপূর্ণ এক ইবাদত আমাদের সামনে জিলহজের প্রথম দশকের ইবাদত ঈদুল আজহার করণীয় এবং কোরবানির মতো ফজিরতপূর্ণ এবাদত আসলে কিভাবে করা চাই এ সমস্ত বিষয়গুলোকে সামনে নিয়ে আজকে আমরা কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ প্রথম বিষয় জিলহজ মাসের প্রথম দশ দিন এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ দিন এ দিনগুলোকে খুব কদর করা চাই অবহেলায় অযত্নে এ দিনগুলোকে নষ্ট করার চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না বছরের সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হল জিলহজের এই প্রথম দশ দিন যেমন বছরের সবচেয়ে ফজিলতপূর্ণ রাত হল রমজানের শেষ দশ রাত এরকম বছরের সবচেয়ে ফজিলতপূর্ণ দশ দিন হল জিলহজের এই দশ দিন তাই যত বেশি পারা যায় নেক আমল ফজিলতপূর্ণ আমলের মাঝে এই দশটা দিনকে অতিবাহিত করা চাই হাদিসের মাঝে এই দিনগুলোতে তিন প্রকার এবাদতের প্রতি বিশেষ উৎসাহ দেওয়া হয়েছে এর মাঝে এক হল এই প্রথম দশ দিনের নয় দিন প্রথম নয় দিন সিয়াম পালন করা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আমল সাহাবা একরমদের বর্ণনায় পাওয়া যায় জিলহজের প্রথম নয় দিনের সিয়াম রোজা এটাকে তিনি কখনো ছাড়তেন না বিশেষ করে এমে আরাফার রোজা অর্থাৎ নয় তারিখের রোজা নফল রোজা হাদিসের মাঝে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি এরশাদ করেন সিয়ামু ইয়মি আশুরা সিয়ামু ইয়মি আরাফা যে এই আরাফার দিনের সিয়াম রোজা আহতাসিব আল্লাহ আল্লাহর কাছে আমি আশাবাদী যে এটা অতীতের এক বছর এবং ভবিষ্যতের এক বছরের সমস্ত সগিরা গুনাহগুলোকে মাফ করে দিবে একদিনের রোজা দিনে রোজা রাখার সাথে সাথে দিনের সবচেয়েতে আপনার ফজিলতের এবাদতি তো রোজা রাখা দিনের সবচেয়ে ফজিলতের আবাদত কি রোজা রাখা আর রাতের আবাদত হলো নামাজ পড়া দিনে রোজা রাখার সাথে সাথে এই দশটা দিন রাতের বেলা তিয়ামুল লাইল রাতের বেলা তাহাজ্যতের নামাজ এটা যেন বাদ না যায় সেদিকে যত্নবান হওয়া চাই এই দশ দিনের আরেকটা গুরুত্বপূর্ণ এবাদত একটা এবাদত তো রোজা রাখা আরেকটা হলো রাতের বেলা নামাজ পড়া যেই এবাদতের কথা কোরআনে করিমের মাঝে বিশেষভাবে আসছে হাদিসের মাঝে আসছে এটা হলো জিকির জিকির মামিন আইয়ামিন আজম ইন্দাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহ আল আমালু ফিহিন্না মিন আইয়ামিল আশরি হাদিসের মাঝে আসছে এই জিলহজের এই প্রথম দশ দিনের চাইতে আল্লাহ তালার কাছে বেশি প্রিয় বেশি মর্যাদাপূর্ণ কোনো দিন নাই যে এই দশ দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয় আল্লাহর কাছে যত মর্যাদা পান তারপর আল্লাহ রসুল বলতেছেন আক্তিরু পিহিন না তাই এই দিনগুলোতে তোমরা খুব বেশি মিনা তাসমিয়া তাসমিহ তোমরা খুব বেশি সুবাহান আল্লাহ পড়ো তাহমিদ তাহমিদ হলো আলহামদুলিল্লাহ বলা তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা তাকবীর হলো আল্লাহ আকবার বলা فأكثروا فيهن من التسبيح والتحميد والتهليل والتكبير চারটা জিকির সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর বলতে এই এই আমলটা তো সবসময় করা যায় এটা হলো প্রথম দশ দিন এই জিকিরটাকে খুব বেশি জবানের মাঝে চালু রাখা জবানকে জিকিরের দ্বারা ভিজিয়ে রাখা সব সময় এটা গেল প্রথম দশ দিন এরপর দেখেন জিলহজের এগারো বারো তেরো জিলহজ মাসের এগারো বারো তেরো এই দিনগুলো আল্লাহ তালার জিকিরের গুরুত্ব ওর আনিকারিমের মাঝে আসছে তোমরা আল্লাহর জিকির করো আল্লাহ বলতেছে নির্ধারিত দিনগুলোতে এই দিনগুলো হলো একদম জিলহজ মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত এই আয়াতের উপর ভিত্তি করে যারা এই জিলহজ মাসের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হজ পালনের জন্য যারা হজ মাসে যারা হাজি যার হজ পালনের মাঝে যারা ব্যস্ত থাকেন তারা তো নয় তারিখ থেকেই ওনাদের এবাদত শুরু হয়ে যায় নয় তারিখ কেউমে আরাফা দশ তারিখ মুজদালিফা এবং মিনা দশ তারিখে হজের কাজ সম্পাদন হয়ে যায় তারপর এগারো বারো তেরো তারিখ মিনায় অবস্থান করে তারা জিক্রুল্লাহ করে এই তিন দিনের কাজই হলো হজ শেষ এখন তিন দিন তোমরা জিকিরের মাঝে কাটাও তাই নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আল্লাহ তালের হুকুম অনুযায়ী হাজি সাহেবরা হজ পালন করেন হজ পালনের পর তিন দিন আল্লাহ তালের জিকিরের মাঝে তিনটা দিনকে তারা অতিবাহিত করেন এই আয়াতের উপর আপনার এই আয়াতকে সামনে রেখেই মোফাস্তির একরাম মহাদ্দেশিন একরাম ওনারা যেটা বলেন সারা বিশ্বের মুসলমানরাও এই নয় তারিখ থেকে তেরো তারিখ তারা জিকিরের মাঝে কাটান এই আয়াতের উপর ভিত্তি করে সারা বিশ্বের মুসলমান আনাচে কানাচে যে যেখানে থাকো নয় তারিখ থেকে তেরো তারিখ বছরের ঠিক এই সময়টা হলো বিশেষ জিকিরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া এই সময় জিকিরও ইচ্ছা মতো না যেভাবে নবী করিম সাল আলহি শিখাইছেন সেইভাবে করা যেভাবে তিনি শিক্ষা দিয়েছেন সেইভাবে জিকিরকে পেশ করা প্রত্যেক নামাজের পর জিকির করা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল একদম প্রত্যেক নামাজের পর সশব্দে শব্দ করে মনে মনে না শব্দ করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম নয় তারিখ থেকে জিকির শুরু হয়ে যাবে একদম তেরো তারিখ আসর পর্যন্ত মোট তেইশ রাকাত ফরজ সালাদ এটাকে আদায়ের পর আবার জিকরুল্লাহ করা তাহলে দেখেন এই সময়টা যেখানে কোরআন আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন যে ফরজ সালাতের সাথে সাথে এ সময়টা তোমাদের উপর জিকিরও করতে হবে এই সময়টায় নামাজে কত যত্নবান হওয়া চাই এই সময়ে এসে যদি এখন নামাজই ছুটে গেল আল্লাহ চাচ্ছেন যে শুধু সালাত না সালাতের সাথে জিকিরও করো আর এই সময়ে এসে যদি আমরা মনে করি যে এখন সালাদ থেকেই ছেড়ে দিলাম আমরা নামাজ থেকেই ছেড়ে দিলাম তাহলে এটা আল্লাহ তালের হুকুমের কত বড় লঙ্ঘন তাই আমরা এই জিলহজের এই প্রথম দশককে কেন্দ্র করে আমরা বিশেষভাবে আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করি যে এখন যে দিনগুলো আমাদের কাছে আছে আমরা এই দিনগুলোকে খুব মানে যত্নের সাথে খুব মহাব্বতের সাথে এবাদতের সাথে এই দিনগুলোকে আমরা অতিবাহিত করার সিদ্ধান্ত গ্রহণ করি আপনার সোমবার দিন হলো নয় তারিখ সেদিন আমরা বিশেষভাবে রোজা রাখার চেষ্টা করি তাছাড়া অনেকে রোজা আলহামদুলিল্লাহ নয় দিনই রোজা রাখার নিয়োগ করেছেন অনেকে রোজা রাখতেছেন যারা একদম নয় দিন রোজা রাখতে পারতেছি না তারা যে কয়েকদিন পারি আরো তো তিনটা দিন আছে শনি রবি সং এই তিনটা দিনকে তো আমরা সিয়ামের মাঝে কাটাতে পারি এই তিনটা দিনকে বিশেষভাবে আমরা ইচ্ছা করলে তিনো দিনই রোজা রাখতে পারি আমরা এবং দিনের সবচেয়ে ফজিলতপূর্ণ এবাদত হল নফল রোজা রাখা আল্লাহ রসুল ওনার জীবন হ্যাঁ উনি এই রোজাগুলোকে রাখতেন তাই ফজিলতকে পাওয়ার জন্য রোজা রাখার এহতেমাম করার আমরা চেষ্টা করি বিশেষ করে নয় তারিখের রোজাটা এটাকে বিশেষভাবে অবশ্যই আমরা রাখার চেষ্টা করব আর যে জিকিরের আলোচনা আমাদের কাছে আসলো আমরা এখন থেকে জিকিরকে জবানের মাঝে চালু করি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ আকবর এই জিকির সবসময় করতে থাকি নয় তারিখ থেকে প্রত্যেক ফরজ নামাজের পর আমরা সশব্দে জামাতের সাথে নামাজ আদায়ের পর আমরা জিকির করব এটা ঘরেও আমরা যখন নামাজ আদায় করবো নামাজের পর এই জিকিরটা আমাদেরকে করতে হবে এরকম কি আমাদের যে সমস্ত মা বোনেরা আছেন তাদেরও নামাজের পর এই জিকির বিশেষভাবে করতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল তারপর দেখেন দশ তারিখ হলো ঈদুল আজহা ঈদুল আজহার দিন আমাদের সর্বপ্রথম এবাদত হল ঈদুল আজহার সালাদকে আদায় করা নামাজকে আদায় করা রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের আমল ছিল যে তিনি ঈদুল আজহার সলাদ এটা সূর্যোদয়ের একদম আধা ঘন্টা এক ঘন্টার মাঝেই ঈদের নামাজকে তিনি আদায় করে ফেলতেন ঈদুল আজহার নামাজ ঈদুল ফিতরের নামাজটা একটু বিলম্ব করতেন কিন্তু ঈদুল আজহার নামাজটাকে এটাকে তিনি খুব দ্রুত আদায় করতেন সূর্যোদয়ের আধা ঘন্টা থেকে এক ঘন্টার মাঝেই তিনি ঈদুল আজহার নামাজকে এটাকে তিনি আদায় করতেন আমাদেরও চেষ্টা করতে হবে যে ঈদুল আজহার নামাজকে যতটা দ্রুত সম্ভব এটাকে আদায় করার চেষ্টা করা সুন্নত সময় আদায়ের চেষ্টা তো আমাদেরকে করতে হবে প্রয়োজনের কারণে দেরি করা নিষিদ্ধ না কিন্তু সুন্নত হলো এটাকে দ্রুত আদায় করা যেখানে ঈদ উল আজহার নামাজ আগে হবে আমরা সেখানেই শরিক হওয়ার চেষ্টা করব কারণ যত দ্রুত আদায় করব তত বেশি আমার আমলটা কি হবে সুন্নত অনুযায়ী হবে তো ঈদ উল আজহার নামাজে উপস্থিত হওয়ার ক্ষেত্রেও আপনার উত্তম পোশাক বা সুন্দর পোশাক পরিধান করে ঈদগাহে উপস্থিত হওয়া আতর খুশবু ইত্যাদিকে ব্যবহার করা এবং ঈদের নামাজে শরিক হওয়ার ঈদগাহে আসা যাওয়া করার আরো যে সমস্ত সুন্নত আছে এক পথে আসা অন্য পথে যাওয়া পরস্পরের মাঝে ঈদের দিনকে কেন্দ্র করে দুয়ার বিনিময় করা তাকাব্বাল মিন্না মিনকা ও মিনকা আমাল একে অপরের সাথে দেখা করা এবং একে অপরের সাথে দোয়া বিনিময় করা এ সমস্ত আমলগুলো সবগুলোই করা ঈদের দিন তো ঈদুল আজহায় আরেকটা বিষয় যে ঈদগাহে খালি পেটেই উপস্থিত হওয়া সকালবেলা খালি পেটেই ঈদগাহে উপস্থিত হওয়া এবং ঈদের সালাদকে আদায়ের পর যত দ্রুততার সাথে সম্ভব নিজের কোরবানির কাজকে এটাকে সমাধা করা এবং কোরবানির আপনার পাকানো যে গুস্ত যে তরকারি এর মাধ্যমে আপনার ইফতার করা দিনের প্রথম খাবারকে গ্রহণ করা এটা কোরবানির ঈদের বিশেষ একটা সুন্না আমরা এই সমস্ত সুন্নত গুলোকে বিশেষভাবে আদায়ের ক্ষেত্রে যত্নবান হব ইনশাআল্লাহ দেখেন ঈদের দিনের ঈদ উল আজহার দিনের দ্বিতীয় ইবাদত এটা কিন্তু দ্বিতীয় ইবাদত হল কোরবানি নামাজের আগে কোরবানি সহি হবে না কোরবানি অবশ্যই নামাজের পরে করতে হবে নামাজের আগে কোরবানি দিলে কোরবানি হবে না এটাকে নামাজের পর কি করতে হবে কোরবানি করতে হবে এবং কোরবানি এটা একটা ওয়াজিব ইবাদত যাদের সামর্থ্য আছে তাদের জন্য কোরবানি দেওয়াটা এটা ওয়াজিব হাদিসের মাঝে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন মান ওয়াজাদা যে ব্যক্তির কোরবানি দেওয়ার সামর্থ্য আছে ফালাম ইউজাহা কিন্তু সে কোরবানি দিল না ফালা মুসল্লা না সেজন্য আমাদের ঈদগাহে উপস্থিত না হয় যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তৌফিক আছে কিন্তু সে কোরবানি দিল না তার উপর কোরবানি ওয়াজিব কিন্তু সে ওয়াজিব কোরবানি ইচ্ছাকৃত ভাবে দিল না আল্লাহ রসুল বলতেছেন সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয় দেখেন কত শক্ত কথা কোরবানি ওয়াজিব কাদের উপর সংক্ষেপে এই বিষয়টা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে প্রাপ্তবয়স্ক সুস্থ জ্ঞানের অধিকারী মুসলিম পুরুষ নারী জিলহজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ জিলহজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ এই সময়ের মাঝে সে যদি প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপর কোরবানি আছে এটা সারা বছর তার কাছে এই টাকা থাকা এটা জরুরি না দেখতে হবে জিলহজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখ এই যে এই সময়টা সে কি নেশাব পরিমাণ সম্পদের মালিক কিনা তাহলেই তার উপর কোরবানিও আছে টাকা পয়সা সোনা রূপা অলঙ্কার প্রয়োজনে আসে না প্রয়োজনের অতিরিক্ত জমি ব্যবসায়িক পণ্য প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র এই সব কিছু হিসাব করা হবে এই সব কিছু নেশাব পরিমাণ সম্পদের মাঝে এটাকে হিসাবের মাঝে চলে আসবে আর নেশাব হলো আমরা যেটা জানি যে সাড়ে বান্ন তোলা ভরি রূপা অথবা সাড়ে সাত ভরি সোনা টাকার হিসেবে পঞ্চান্ন হাজার টাকা টাকার হিসেবে পঞ্চান্ন হাজার টাকা তার দোকান আছে পঞ্চান্ন হাজার টাকার দোকানে মালামাল আছে ব্যবসায়িক পণ্য আছে যে পণ্যগুলোকে সে বিক্রি করবে হ্যাঁ এই পরিমাণ সম্পদের কেউ যদি মালিক থাকে তাহলে তার উপর কোরবানি এটা ওয়াজিব তাকে কোরবানি করতে হবে তাহলে ঈদুল আজহার দিনের দ্বিতীয় ইবাদত হল কোরবানি এই কোরবানি যেন সহি তরিকায় হয় কোরবানির প্রাণীটা কেমন হতে হবে কোরবানির নিয়তটা কি হতে হবে তো এই সমস্ত বিষয়গুলোর মাসাইল এটা আমাদের শিখে নেওয়া চাই আমরা আমাদের বাইতুল আতিক ইসলামী মাদ্রাসার তরফ থেকে কোরবানির জরুরি মাসাইলের একটা লিফলেট আমরা তৈরি করেছি এটা আপনারা সবাই পড়বেন আমরা আপনাদের হাতে হাতে দিব আপনারা এটা পড়বেন এটা আসলে পড়া চাই যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা এবাদত আমরা করতেছি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিচ্ছেন তো এই এবাদতটা যেন সহি হয় এজন্য এই এবাদতের মাসায়েল এটা জানা চাই যেন আমার কোনো ভুলের কারণে আমার না জানার কারণে আমার এবাদতটা যেন নষ্ট না হয়ে যায় এই বিষয়টা তো খেয়াল করা চাই তাই আমরা সবাইকেই কোরবানির মাসাইলগুলো জানার প্রতি বিশেষভাবে সবার কাছে অনুরোধ করতেছি ঈদুল আজহার দিন কোরবানি করার পর আরেকটা বিশেষ আমল যে কোরবানির গুস্ত বিতরণ কোরবানির গুস্ত এটাকে এটাও আপনার কোরবানির গুস্ত এটা সমাজের দরিদ্র জনগোষ্ঠী বা পাড়া প্রতিবেশী তাদের মাঝে বিতরণ করা এটাও কিন্তু কোরবানির একটা অবিচ্ছেদ্য অংশ কারণ কোরবানির লক্ষ্যই তো আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আপনার কোরবানিটা এটা অবশ্যই সুন্নাহ নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের সুন্না অনুযায়ী হতে হবে যত বেশি সুন্নাহ অনুযায়ী হবে তত বেশি এ কোরবানিটা আল্লাহর কাছে মকবুল হবে আমি তত বেশি আশা করতে পারি যে আল্লাহর কাছে আবার এবাদতটা কবুল হবে তো এবাদত কবুলের জন্য এই বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে যে এবাদতের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেন সুন্নত তরিকায় হয় একদম সবগুলো কাজ একটা কাজও যেন সুন্নতের ব্যতিক্রম না হয় একদম যা করব সব সুন্নত তরিকায় হবে এই বিষয়টাকে কিন্তু প্রাধান্য দেওয়া চাই কারণ আমরা কিন্তু সারা বছর বস্তু কিনে খাই আল্লাহ আমাদেরকে এতটুকু সচ্ছলতা দিচ্ছেন অনেকে কম কিনি অনেকে বেশি কিনি কোরবানিটা এটা কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য এটা গুস্ত খাওয়ার জন্য না কেউ যদি নিয়ত করে তাহলে তার কিন্তু কোরবানিটা সহি হবে না কেউ যদি গুস্ত খাওয়াটাকে উদ্দেশ্য বানায় তাহলে কিন্তু তার কোরবানি সহি হবে না কোরবানিটা হবেই না কোরবানি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য তাই সমাজের দরিদ্র জনগোষ্ঠী পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাদের এই কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে কোরবানি দিলাম এই কোরবানির গুস্ত এটা সবার দোয়ার দোয়ার পর্যন্ত হাদিয়া হিসেবে এটাকে পৌঁছে দেওয়া চাই আমাদের সমাজে রীতিও আছে কোরবানির গোস্তকে তিন ভাগ করে এক ভাগ নিজ পরিবারের জন্য এক ভাগ আত্মীয় স্বজনদের কাছে আমরা পৌঁছাই পাড়া প্রতিবেশীদের কাছে পৌঁছাই আরেকটা ভাগ আমরা সমাজের দরিদ্র জনগোষ্ঠী আমরা তাদের কাছে হাদিয়া হিসেবে তুলে দেই কোরআনিক রিমের মাঝে মহান রব্বুল আলমিন হুকুমও দিতেন ফাকুলু মিনহা যে কোরবানি করার পর তোমরা তা থেকে গ্রহণ করো খাবার হিসেবে এটাকে গ্রহণ করো ও আতইমু আল বাঈসাল দুস্থ দরিদ্র তাদেরকে তোমরা এই কোরবানির মাধ্যমে তোমরা তাদেরকে আপ্যায়ন করো তোমরা তাদের কাছে হাদিয়া পৌঁছাও আচ্ছা তাই বিষয়টা এভাবে খেয়াল রাখতে হবে এটা একটা আমাদের প্রাথমিক হিসাব যে তিন ভাগ করব কিন্তু আল্লাহ তালা আমাদের যাদেরকে সারা বছরই গোস্ত কিনে খাওয়ার সামর্থ্য দিয়েছেন এবং সারা বছরই আমরা গোস্ত কিনে খাই আমরা চেষ্টা করব আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যত বেশি সম্ভব দরিদ্রদের মাঝে এ গোস্তকে বিতরণ করা আমরা এই জায়গা থেকে নিজের জন্য একদম বেশি রাখতে হবে এই প্রবণতার চাইতে আমরা এই চিন্তা করব যে যত বেশি এটাকে আমরা আমরা এটাকে বিলিয়ে দিতে পারি তত বেশি আমরা এই কোরবানিকে কবুল করতে পারবো এই দৃষ্টিভঙ্গিটাকে সামনে রাখা চাই আর যারা কিছুটা অসচ্ছল ইচ্ছা করলেই সামর্থ্য নেই যে সারা বছর আমি গোস্ত কিনে খাবো এই ধরনের সামর্থ্য নেই পরিবারের জনসংখ্যাও বেশি তারা যদি পরিবারের জন্য কিছু কিছুটা বেশি গুস্ত রেখে দেন এত অসুবিধা নেই এ সুযোগও আছে কিন্তু যে বিষয়ে সাবধান থাকতে হবে যে আমাদের মাঝে এই প্রবণতা যেন না থাকে যে গুস্ত খাবো যতটুকু খেতে পারলাম ততটুকু আমি জিতলাম যতটুকু বিলিয়ে দিলাম ততটুকু ঠকলাম এই প্রবণতাটা যেন কোনোভাবেই নিজেদের মনের মাঝে না আসে কারণ আসলে এই জায়গায় গুস্ত কতটুকু হলুম বা এই জায়গায় প্রাণী কিলে এই প্রাণীর গুস্ত কত কেজি হবে বাজার দর হিসেবে আমি কি ঠকলাম না জিতলাম এটা এই জায়গায় আসলে এটা কোনো বিবেচনার বিষয় না বা কোরবানি দেওয়ার পর গুস্তকে সংরক্ষণ করে বাজার খরচ বাঁচালাম যে এই মাস বাজার খরচ বাঁচাইয়া গুস্ত দিয়ে চালাই এই ধরনের মন মানসিকতা এটা যেন না থাকে কোরবানির পশুটা এটা সুন্দর হবে পশুর মাংসটাও সুন্দর হবে যেন আমি নিজে এটা থেকে গ্রহণ করব গরিব দুস্থ মানুষদের কাছে থেকে বিলিয়ে দিব তারা যেন ভালো জিনিস পায় আমিও যেন ভালো জিনিস গ্রহণ করতে পারি এজন্য অবশ্যই আমরা যখন কোরবানির প্রাণী ক্রয় করব তখন দেখে শুনে সুন্দর পছন্দনীয় ভাবেই এটাকে আমরা ক্রয় করার চেষ্টা করব কিন্তু কোরবানিটা এটা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানিটা গুস্ত খাওয়ার জন্য না আল্লাহর হুকুম আমি খাবো গরিবদেরকে বিলাবো এতে কোনো অসুবিধা নেই নিজের জন্য বেশি রাখবো গরিবদেরকে বেশি দিব এই বিষয়গুলোতে সমস্যা নেই কিন্তু যখনই মনে করব যে ঠকলাম না জিতলাম বাজার দর হিসেবে আমি এখন কোথায় আছি আরো বেশি গুস্ত ঘরে রাখা দরকার ছিল বাজার খরচ বাঁচত সব বিলায় দেওয়া হইলো কিছুই তো থাকলো না ঘরে এই ধরনের প্রবণতা এটা যেন নিজেদের মাঝে কিছুতেই না আসে আরেকটা বিষয় আমি সবার কাছে দাওয়াত পেশ করতে চাই যে আমরা অনেক সময় দেখা যায় গুস্ত যখন ভাগ করি সাহায্য যে গোস্তটা গরিবদের কাছে বিলিয়ে দেই এ গোস্তের মান আর যে গোস্তটা নিজের কাছে রাখি এ গোস্তের মান একরকম হয় না গরিব মানুষদেরকে যে গোস্তটা দেই এটার মাঝে তেল হাড্ডি হ্যাঁ যেসব যেসব আমরা ঘরে রাখবো না একদম ভালো তাজা গোস্তগুলো ঘরে রেখে অতিরিক্ত যেটা আমার ঘরে আমি বা আমার ছেলে পেলে আমার পরিজন যেটাকে গ্রহণ করবে না এই সমস্ত গুস্ত গরিবদেরকে দেওয়ার জন্য বাছাই করে ফেলে এই প্রবণতাটা এটাও কিন্তু ঠিক না আল্লাহ কোরআন শরীফের মাঝে বলতেছেন যে যেই সম্পদ এটা তোমার কাছে সবচেয়ে পছন্দনীয় আনফিকু তাইয়িবাতি মা কাসাবতুম তুমি যেটাকে পছন্দ করো তা থেকে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করো যেটাকে তুমি পছন্দ করো যে এই জায়গার বস্তুটা ভালো হবে সুস্বাদু হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখান থেকে দাও ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেটা তুমি গ্রহণ করবে না ওয়ালাস্তুম বি আখিবি তুমি যেটাকে গ্রহণ করবে না এটাকে বাছাই করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তা দিও না ওয়ালামু শুনে রাখো আল্লাহ গানি আল্লাহ কিন্তু অমুখাপেক্ষী ধনী আল্লাহ কিন্তু অমুখাপেক্ষী ধনী আল্লাহ ধনী তুমি আল্লাহকে গরিব মনে করো না গরিবের হাতে যেটা তুলে দিচ্ছ এটা তো তুমি আল্লাহকে পিছিয়ে করার জন্য তুলে দিচ্ছ তুমি গরিবকে গরিব হিসেবে দেখো না আল্লাহর মেহমান হিসেবে দেখো আল্লাহর মেহমান হিসেবে দেখো আল্লাহর মেহমান আল্লাহর মেহমানের কাছে আমার এই এবাদতের একটা অংশ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি যে কোরবানি পেশ করেছি এটা আল্লাহর মেহমানদের কাছে আমি এটাকে বিলিয়ে দিব কারণ মেহমানকে মেহমানকে ভালো খাওয়াবো না নিজে ভালো খাবো এটা বের করে আগে মেহমান খাবে না আগে আমি খাবো আর মেহমান তার জন্য ভালোটা যাবে না আমার জন্য ভালোটা থাকবে আমার আপনার ঘরে যদি মেহমান আসে তো মেহমানদের জন্য আমরা আসলে কেমন ভাবে চিন্তা করি মেহমানদের জন্য আমাদের আয়োজনটা কেমন হয় আমাদের যেহেতু এই কোরবানির লক্ষ্য আল্লাহকে সন্তুষ্ট করা আর সমাজের দরিদ্র জনগোষ্ঠী পর্যন্ত আমরা যে হাদিয়াটা তুলে দেই অন্য কিছুর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুলে দেই আমরা মনে করি যে তারা আল্লাহর মেহমান তাদের পর্যন্ত যে হাদিয়াটুকু তুলে দিব তার দ্বারা আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট হবেন আমার এবাদতটা কবুল হবে এদের সন্তুষ্টির বিনিময়ে আমার এবাদতটা কবুল হবে তাই তাদেরকে সন্তুষ্ট করার জন্য নিজের সেরা অংশটা এটাকে এখান থেকেও সেরা অংশ থেকে আমি কিন্তু এই কথা বলতেছি না নিজে রাখবেন না এবং আল্লাহ কোরআনে বলছেন মিন মিন শব্দটা কিছু বুঝায় মিন তৈবাতি মা কাসাবতুম তোমাদের পছন্দনীয় অংশ থেকে কিছু দাও পোড়াটা দাও আল্লাহ তাও বলেন না আল্লাহ পছন্দনীয় অংশ থেকে কিছু দাও যেটা আমি পছন্দ করি এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার এক ভাইয়ের জন্য আমি এটা পছন্দ করলাম এমন ভাবে চিন্তা করার চেষ্টা করি অনেক সময় দেখা যায় যে আমরা এটা বিলি করি ঠিক কিন্তু বিলি করি বিলি করার সিস্টেম হলো এই যে আমি দিব সেও আমাকে দিবে যেখান থেকে আসবে সেখানে দেওয়া হবে যে যারা আমার বাড়িতে এসে দিয়া যায় আমি তাদের হাতে আমিও কিছু তুলে দিই খালি হাতে তাদেরকে বিদায় দিই কিভাবে আর যেখান থেকে আসে না সেখানে আমার হাদিয়া সেখানে যায়ও না হাদিয়া আমি সেখানেই হাদিয়া দিই যেখান থেকে আমার কাছে হাদিয়া আসে আর যেখান থেকে হাদিয়া আসে না সেখানে আমার হাদিয়াটা যায় না তাহলে সমাজের দরিদ্র জনগোষ্ঠী যাদের হাদিয়া দেয়ার সামর্থ্য নাই তাদের পর্যন্ত আমার হাদিয়া গেল না অথচ তাদের কাছেই তো হাদিয়াটা যাওয়া চাই সমাজের মাঝে এমন অনেকেই আমার প্রতিবেশীর মাঝে আমার আত্মীয়ের মাঝে এরকম অনেকেই আছেন যারা হয়তোবা কোরবানি দেওয়ার সামর্থ্য নেই কোরবানি তারা দিতে পারে নাই আমার তো উচিত আমার কোরবানির একটা সেরা অংশ আমি আমার ভাইয়ের জন্য আমার বোনের জন্য আমার চাচির জন্য আমার খালার বাড়িতে আমাদের আত্মীয় স্বজনের মাঝে এমন অনেক আছে আমরা একটা সেরা অংশ তাদের জন্য হাদিয়া হিসেবে রেখে দিব এই ইচ্ছা করা চাই এমন অনেকেই আছে আল্লাহ বলছেন জাহিলু আগনিয়া আমিনা তাআফফ সমাজে এমন অনেক মানুষ আছে যারা দরিদ্র কিন্তু সংযমী সংযমী হওয়ার কারণে ভদ্র হওয়ার কারণে তারা মানুষের কাছে চাইতে পারে না আর তারা যেহেতু কারো কাছে চায় না এজন্য অন্যরা তাদেরকে ধনী মনে করে আল্লাহ বলতেছেন ইয়াহসাবুহুমুল জাহিলু অনবগত লোকেরা এদেরকে মনে করে আগ্নেয় ধনী মনে করে কারণ কি মিনার তাকুফ তারা কারো কাছে চায় না এজন্য তাদেরকে অন্যরা মনে করে কি ধনী মানুষ উনি তো কোনোদিন আমার কাছে এসে চায় না আল্লাহ বলতেছেন তারিফ হোম বিশ্রিমা হোম তোমরা কিন্তু একটু লক্ষ্য করলে তাদেরকে ধরতে পারবে তাদেরকে চিনতে পারবে তারা মানুষদের কাছে এসে চায় না ইলহাফা নাছুর হয়ে চায় না যে ভাই আমরাও কিছু দিয়েন এই কথাটা তারা তাদের সংযমী হওয়ার কারণে এই কথাটা তারা বলতে পারে খুঁজে খুঁজে তাদের পর্যন্ত তোমরা হাদিয়া পৌঁছে দিবে তোমাদের হাদিয়ার সবচেয়ে বেশি উপযুক্ত তারা তোমাদের হাদিয়ার সবচেয়ে বেশি উপযুক্ত কারা তারা কারণ যারা চাইতে পারে এরা দশ জনের কাছে চাচ্ছে তারা পাচ্ছে এরকম অনেকেই আছে যারা আসলে চাইতে পারে না আমরা একটু কি খেয়াল করলে বরং আমরা একটু খেয়াল করি সামনে এত বড় একটা পবিত্রতম আমাদের উৎসব আমাদের কোরবানি আমার তো একজন প্রতিবেশী হিসেবে আমার এতটুকু খবর থাকা চাই যে আমার প্রতিবেশীদের মাঝে কারা কোরবানি দিতে পারলো না এদের একটা তালিকা করি আমার আত্মীয় স্বজনদের মাঝে কারা কোরবানি দিতে পারলো না এদের একটা তালিকা তো আমার কাছে থাকা চাই আমার গরিব আত্মীয় স্বজন এরা কারা কুরবানি দিতে পারতেছে না এই বস্তু আমি কুরবানি দিব সাথে সাথে আমি তাদের পর্যন্ত হাদিয়াকে পৌঁছে দিব আল্লাহ তালাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য এই আরেকটা বিষয়ের আলোচনা করলাম যে ঈদুল আজহার এটা একটা অবিচ্ছেদ্য অংশ এটা একটা এবাদতের অংশ যে কোরবানি করা এবং এ কোরবানির পর কোরবানির যে গুস্ত এটাকে বিলি করা সমাজের দরিদ্র জনগোষ্ঠী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের পর্যন্ত এটার বিনিময় করা তারপর দেখেন কোরবানিটা সুন্নত হওয়া চাই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য লক্ষ টাকা দিয়ে আমি একটা প্রাণী কিনলাম কিন্তু এরপরে এবাদতটা কি করলাম এমন ভাবে যে এই জায়গায় আমি সুন্নতকে গুরুত্ব দিলাম যেমন দেখেন কুরবানিটা নিজ হাতে করা এটা সুন্নত এবং এটা উত্তম আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামদের আমল ছিল কোরবানিটাকে তারা নিজ হাতে করতেন অন্যের মাধ্যমে করানো সুন্নত না সুন্নত নিজ হাতে করা বিসমিল্লাহি আল্লাহ আকবর এতটুকি আপনার আল্লাহ রসুল এতটুক বলেছেন হাদিসের মাঝে এটাও পাওয়া যায় আরো বেশি বলছেন এটাও পাওয়া যায় কিন্তু বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে কেউ যদি জবাই করে কোরবানি কি হয়ে যাবে সহি হয়ে যাবে তারপর দোয়া করবে আল্লাহ লাকা ও মিনকা আল্লাহ তোমার জন্য আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহ তাকাব্বাল মিন মোহাম্মদ ও আলী মোহাম্মদ ও উম্মতি মোহাম্মদ আল্লাহ এই কোরবানিকে তুমি আমার পক্ষ থেকে আমার পরিবার পরিজনের পক্ষ থেকে এবং আমার উন্মতের পক্ষ থেকে এ কুরবানিকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করো আল্লাহ রসুল এইভাবেই দোয়া করেছে যে কুরবানিটাকে নিজ হাতে করা এটা কিন্তু শূন্য এটা একটা ভুল চিন্তা যে আমি গুনাহগার যদি কোনো বুজুর্গ মানুষ বা অন্য মানুষের হাতে যদি কোরবানি দিয়ে দেই তাহলে বেশি এটা কবুল হবে হ্যাঁ অন্য কেউ যদি কোরবানি দিয়ে দেয় তাহলে এটা বেশি কবুল হবে এটা সম্পূর্ণই ভুল ধারণা বরং কোরবানি যখন সুন্নত তরিকায় করা হবে তখনই এটা সবচেয়ে বেশি কবুল হবে কোরবানিটা যখন সুন্নত তরিকায় করা হবে তখনই কোরবানিটা সবচেয়ে বেশি কবুল হবে আর যখনই সুন্নত তরিকা ছুটে যাবে তখনই আমার এই কোরবানিটা এটার ফজিলত এবং এটার বরকত কমে গেল আচ্ছা। তারপর দেখেন কোরবানির পশু জবাইয়ের পর চামড়া ছাড়ানো গোস্ত কাটা গোস্ত বন্টন করা সমস্ত কিছুই কিন্তু নিজ হাতে করা চাই আজকে আমরা দেখা যায় নিজ হাতে কিছুই করতে চাই না অথচ আমাদের মুরব্বীরাও কিন্তু সবকিছু নিজ হাতে করতেন করতেন না আপনাদের কি জিজ্ঞাসা করি মুরব্বীরা নিজ হাতে সব করতেন না আমরা তো দেখছি আমাদের মুরব্বীদেরকে এখন কেউ নিজ হাতে করতে চায় না অথচ কোরবানির চামড়া ছাড়ানো গুস্ত কাটা গুস্ত বিলি করা এই প্রত্যেকটা কাজ নিজ হাতে করা চাই আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তো নিজ হাতে করতেন আল্লাহ রসুলের সাহাবা একরাম নিজ হাতে করতেন আমার মর্যাদা আমার দাম কি আল্লাহ রসুলের চেয়ে বেশি হয়ে গেছে বরং সুন্নত একটা ইবাদত করতেছি এটা সুন্নত তরিকায় করবো না কেন অন্যের সাহায্য নেই সাথে নিজেও থাকি অন্যের সাহায্য নিব সাথে নিজেও থাকব গোস্ত ছাড়ানোর মাঝেও নিজে থাকব গোস্ত কাটার মাঝেও নিজে থাকব গোস্ত বিলিটাও নিজে করব গোস্ত বিলির সময় আমরা নিজেরা যেতে চাই না দাম তো শূন্যতের মাঝে আমি যখন সুন্নত তরিকায় প্রত্যেকটা কাজ করব তখন আমার এবাদত দামি হবে আমিও দামি হব তাই আমি বিশেষভাবে এই দাওয়াত সকলের কাছে পেশ করতে চাই যে কোরবানির এ ফজিলতপূর্ণ এবাদতটা এটা আমরা যখন করব আমরা নিজের হাতে জবাই করার চেষ্টা করব এটাই সুন্নত অন্য কেউ যদি করে দেন তাহলে এটা করে দিতে পারে কিন্তু আমি কিন্তু আমার এই কোরবানির একটা সন্ন্যতকে ছেড়ে দিলাম একটা সন্ন্যতকে ছেড়ে দিলাম চামড়া ছাড়ানো এটার মধ্যে নিজে শরিক হওয়া বস্তু কাটা এটার মধ্যে নিজে শরিক হওয়া নিজে বসা যতটুক পারি এটাই তো উৎসব এই এবাদত করার মাঝেই আনন্দ এবাদতকে ছাড়ার মাঝে তো আনন্দ নাই আনন্দ মানেই আমি এবাদতের মাঝে নিজে শরিক হলাম অন্য যদি জবাই করে দেয় এবং তিনি যদি পারিশ্রমিক চান অন্য কেউ জবাই করে দিয়ে তিনি যদি মনে করেন যেটা দায়িত্ব তো আপনার ছিল আপনার দায়িত্ব অন্য আরেকজন পালন করে দিল এবং উনি পারিশ্রমিকের আশা করতেছে তাহলে তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া চাই অন্য কেউ জবাই করতেছে এবং উনি আশাবাদী যে জবাইয়ের পর আমাকে জবাই বাবদ পারিশ্রমিক দেওয়া হবে পারিশ্রমিকটা তাকে সাথে সাথে দিয়ে দেয়া চাই তাকে পারিশ্রমিক দিয়ে দেওয়া চাই কারণ এত টাকার কোরবানি আমি করতেছি এই মানুষটাকে তার পারিশ্রমিক থেকে বঞ্চিত করে আবার কোরবানিটাকে এটার ফজিলতকে কমিয়ে দেয়া এটা কোনোভাবেই উচিত না এ বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করা চাই কোরবানির গুস্ত কাটার জন্য যদি আমাদের সমাজের লোকেরা বা আমরা যদি অন্য লোকদেরকে ডাকি তাদেরকে নিজের পকেট থেকে আলাদা পারিশ্রমিক দিয়ে দেওয়া চাই গুস্ত কাটছ ঠিক আছে তোমার গুস্ত দিয়ে দিলাম গুস্ত কাটছ ঠিক আছে তোমার চামড়া দিয়ে দিলাম এর দ্বারা কোরবানিটা নষ্ট হয়ে যাবে কোরবানির গুস্ত কাটের বিনিময় গরু জবাইয়ের বিনিময়ে চামড়া দেওয়া বা গুস্তের কোনো অংশ দেওয়া বা গরুর মাথা দিয়ে দেওয়া কোরবানির পশু থেকে কোনো অংশ তার পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না যদি দেওয়া হয় কোরবানি নষ্ট হয়ে যাবে এটা নিজের পকেট থেকে আলাদাভাবে পারিশ্রমিক দিতে হবে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা চাই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন দেখেন কুরবানি দিতে হবে আল্লাহর নামে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এ কোরবানি দিতে হবে কার নামে আল্লাহর নামে দিতে হবে এটা খুব খেয়াল করি আমরা অনেক সময় বাংলায় বলি উমুকের নামে কোরবানি এটা কিন্তু আমরা বলি কিন্তু উমুকের নামে কোরবানি আমাদের উদ্দেশ্য ভালো হলেও কথাটা ভালো না উদ্দেশ্য ঠিক আছে আমরা আসলে আল্লাহর জন্যই কোরবানি দিচ্ছি বলতেছি উমুকের নামে উদ্দেশ্য ঠিক আছে কিন্তু এই ধরনের কথা আমরা না বলার চেষ্টা করি এক্ষেত্রে বলতে হবে উমুকের পক্ষ থেকে কোরবানি কি বলতে হবে উমুকের পক্ষ থেকে কোরবানি কিন্তু কোরবানি নামে কার আল্লাহর নামে অমুকের নামে না অমুকের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে কোরবান কিন্তু কোরবানি আমার নামে না কোরবানি কার নামে আল্লাহর নামে এই বিষয়টা কিন্তু আমাদের একটা প্রচলিত ভুল আমাদের সমাজের একটা প্রচলিত ভুল যে অমুকের নামে কোরবানি না কোরবানি হবে কার নামে আল্লাহর নামে আর এক্ষেত্রে বলতে হবে অমুকের পক্ষ থেকে কোরবানি কারণ আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা বা কোরবানি দেওয়া এটা শিরিক আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই দেওয়া আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোরবানি দেওয়াটা কি শিরিক এবং অন্য কারণে আমি যদি জবাই করা হয় সে সবাই সে সেই জবাইকৃত পশুর গুস্ত খাওয়া হারাম তাই আমাদের বলতে হবে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আর নামে কার আল্লাহ দেখেন কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন বলতেছেন দেখো তোমরা যে কোরবানি দিচ্ছ আল্লাহর কাছে কিন্তু এ কোরবানির বুঝতো এটা পৌঁছে না বলে দিমা ওহা এই পশুর রক্তও আল্লাহর কাছে পৌঁছে না কি পৌঁছে কি আল্লাহর কাছে তোমাদের তাকুয়া তোমাদের পরহেজগারি তোমাদের যে মনের অবস্থাটা এটা আল্লাহ তালা দেখেন সেই বিশুদ্ধ নিয়ত পরিচ্ছন্ন নিয়ত এটা করা চাই নিজের মনকে সম্পূর্ণ পবিত্র করা চাই এবাদত করার আগে মনকে পবিত্র করা চাই যেন আমার মনের মাঝে আমার নিয়তের মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে আমার নিয়তটা যেন নির্ভেজাল হয় আমার নিয়তটা যেন খালেজ হয় এ বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকা চাই আমার কোনো আচরণে আমার কোনো কথাবার্তায় এবং আমার কোনো কাজে না জানার কারণে ভুলের কারণে আমার এত বড় ফজিলতপূর্ণ আল্লাহর সন্তুষ্টির ইবাদত এটা যেন নষ্ট না হয়ে যায় সে ব্যাপারে সতর্ক থাকা চাই দেখেন কোরআনে কেরিমের মাঝে মহান রব্বুল আলমিনের পরিষ্কার নির্দেশ গুরু ইসমাল্লাহ তোমরা আল্লাহর নামের জিকির করো ওয়াজকুরু ইসমাল্লাহ তোমরা আল্লাহর নামের জিকির করো ফি আইয়ামি মালুমাত এই নির্ধারিত দিনগুলোতে আলামা রাজাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ চতুষ্পদ প্রাণীগুলো তোমাদের জন্য যে হালাল করে দিয়েছেন তার শুক্রিয়া দেয় হিসেবে তোমরা এই নির্ধারিত দিনগুলোতে আল্লাহ তালার নামের জিকির করো অর্থাৎ আল্লাহর নামে জবাই করো জবাইটা করতে হবে কার নামে আল্লাহর আল্লাহর নামে জবাই করা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জবাই করা দেখেন সারা বছর কিন্তু আপনি জবাই করে এ সমস্ত চতুষ্পদ প্রাণীর গুস্ত আপনি খেতে পারবেন কিন্তু কোরবানি হবে না কোরবানি হবে না আপনি লক্ষ টাকার গরু আপনি কিনতে পারবেন জবাই দিতে পারবেন বিলাইতে পারবেন কিন্তু কোরবানি হবে কোরবানির জন্য কিন্তু দিন নির্ধারিত এই গিলহজ মাসের দশ এগারো বারো এই তিনটা দিন নির্ধারিত এই তিনটা দিন আপনি যখন আল্লাহর নামে জবাই করবেন আপনি কুরবানির মতো ফজিলতপূর্ণ ইবাদত করার সব আপনি লাভ করবেন এই তিনটা দিন পার হয়ে গেলে তারপর কিন্তু আর আপনার জবাই হবে আল্লাহর নামে জবাই করবেন গুস্ত হালাল হবে কিন্তু কুরবানির এবাদত হবে না আমরা কিন্তু আসলে এই জায়গায় শুধু পশু জবাই এটা আমাদের উদ্দেশ্য না আল্লাহ যে এই পশুগুলোকে আমাদের জন্য হালাল করে দিয়েছেন হালাল কে করছেন আল্লাহ করছেন আল্লাহ হালাল করে দেওয়ার কারণে সারা বছর আমরা আল্লাহ তালার নিয়ামত ভোগ করতেছি সারা বছর আমরা খাচ্ছি না সারা বছর খাচ্ছি এই সময়টা কিন্তু এবাদত করতেছি শুধু খাচ্ছি না সারা বছর যে খাচ্ছি সারা বছর যে হালাল রিজিককে গ্রহণ করছি এই তিন দিন হলো তার সুক্রিয়া এই তিনটা দিন কি সুক্রিয়া আদায় করতেছে আল্লাহ তালা আল্লাহ হালাল করে দিত আপনি হালাল করছেন এজন্য আমরা এই পবিত্র রিজিক এটাকে পবিত্র হিসেবে পাইছি আপনি যদি হালাল না করতেন তাহলে তো আমরা এই পবিত্র রিজিক এই মজার রিজিক এটাকে আমরা গ্রহণ করতে পারতাম না এজন্য সারা বছর তো খাচ্ছি এই তিন দিন এবাদত করতেছি এই তিন দিন হলে এবাদত করতেছি কোরআন করিমের এই আয়াতের মাঝে উদ্দেশ্য কিন্তু আল্লাহ তালা বলে দিচ্ছেন واذكروا اسم الله في ايام معلومات على ما رزقهم من بهيمة الانعام আল্লাহ যে এই চতুষ্পদ প্রাণীগুলোকে তোমাদের রিজিক হিসেবে তোমাদের জন্য এটাকে হালাল করে দিয়েছেন সারা বছর এটাকে তোমরা গ্রহণ করতেছ এই নির্ধারিত তিনটা দিন আল্লাহর নাম আল্লাহর নামের জিকির তোমরা করো আল্লাহর এবাদত হিসেবে তোমরা এই প্রাণীগুলোকে জবাই করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো সারা বছর বস্তু কিনে নিজে খাই এই তিনটা দিন নিজে খাবো আপন জন গরিব মানুষ যাদের সারা বছর বস্তু কেনার সামর্থ্য নেই সারা বছর এইভাবে তারা এত সচ্ছল না যে সারা বছর তারা এইভাবে খাবে আমরা ঈদকে কেন্দ্র করে আমাদের এই কোরবানি যেন তাদের জন্য হয় আমরা এই বিষয়গুলোতে সতর্ক থাকবো ইনশাল্লাহ তা আজকের আলোচনায় যে সমস্ত বিষয়গুলো বিশেষভাবে আসলো জিলহজের প্রথম দশ দিন আমাদের আমরা অতিবাহিত করছি এই দশটা দিন খুব ফজিলতপূর্ণ এ দশ দিনের বিশেষ আমল হল সিয়াম প্রথম নয় দিন রোজা রাখা বিশেষভাবে আরাফার রোজাটাকে রাখা এটা দিনের শ্রেষ্ঠতম এবাদত আল্লাহ রসুল এই প্রথম নয় দিনের রোজা এটা কখনো তিনি ছাড়তেন না এই রোজাটাকে তিনি রাখতেন আমরা বাকি দিনগুলো যারা প্রথম থেকে রাখতেছি আলহামদুলিল্লাহ বাকিরা বাকি দিনগুলো রোজা রাখার চেষ্টা করব বিশেষ করে নয় তারিখের রোজা এমে আরাফার রোজা এই রোজাটা আল্লাহ রসুল হাদিসের মাঝে বলছেন আমি আল্লাহর কাছে আশাবাদী এই রোজা যারা রাখবে এমে আরাফার রোজা তাদের অতীতের এক বছর ভবিষ্যতের এক বছরের সগিরা গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন আমরা এই রোজাটাকে বিশেষভাবে রাখার চেষ্টা করব তারপর আরেকটা বিষয়ের আলোচনা হয়েছে খুব বেশি জিকুরুল্লাহ করা বিশেষ করে নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত মাদুদাত এই নির্ধারিত দিনগুলো আমরা সালাদ তো আদায় করবই নামাজ তো আদায় করবই সাথে সাথে আমরা রোজা রাখ আমরা আল্লাহ তালার জিকিরকে বিশেষভাবে করার চেষ্টা করব প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম এই জিকিরটা এই দিনগুলোতে বিশেষভাবে করতে হবে আমাদেরকে আর দেখেন দিনগুলো বরকতপূর্ণ আমাদের এই দিনগুলো সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে গুনাহ যেন না হয় আজকে দেখেন ঈদ এটা আমাদের একটা এবাদত ঈদ আমাদের উৎসব এবাদত কিন্তু এই সময় দেখেন ঈদ উপলক্ষে আমরা করব জিকির ঈদ উপলক্ষে আমরা করব কুরবানি ঈদ উপলক্ষে আমরা কুরবানির গুস্তকে আমাদের আত্মীয় স্বজনদের কাছে বিলি করব স্বজনদের সাথে দেখা করব তাদের সাথে হাদিয়া বিনিময় করব কিন্তু ঈদ উপলক্ষে আজকে নাটক ঈদ উপলক্ষে সিনেমা ঈদ উপলক্ষে ব্যানসু এই সমস্ত নানা কিছু ঈদ উপলক্ষে শয়তানি আয়োজন আছে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে ঈদ উপলক্ষে আমরা তো আল্লাহকে সন্তুষ্ট করব না আল্লাহকে নারাজ করব আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো আমরা করব ডাকবে শয়তান শয়তানের কাজ তো ডাকা চব্বিশ ঘন্টা শয়তানের কাজ আমাদেরকে সে ডাকবেই দাওয়াতই তার কাজ যে এইদিকে আসো শয়তানের কাজ একটাই কি শয়তানের দিকে দাওয়াত দেওয়া আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা কি তার দাওয়াত গ্রহণ করব না আমরা করব না শয়তান তোমাদেরকে ভয় দেখায় যে কোরবানি দিচ্ছ এত টাকা দিয়ে গোস্ত দিয়ে দিলে তো গেল গা এটা রাখো গরিব হয়ে যাইবা এই মাসের বাজার খরচটা বাঁচাও এই দাওয়াত কে দিবে শয়তান দিবে আর আল্লাহ তোমাদেরকে বলতেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য দাও তুমি মানুষদেরকে দিবা আল্লাহ তোমাকে দিবেন আল্লাহ তোমাকে ক্ষমার ঘোষণা দিচ্ছেন এবং আল্লাহর পক্ষ থেকে বিশেষ রিজিকের আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন একদিকে আল্লাহ ডাকতেছেন আর আরেকদিকে ডাকতেছে কে শয়তান কিন্তু আবার নির্লজ্জতার কাজে লক্ষ লক্ষ টাকা খরচ হবে হাজার হাজার টাকা খরচ হবে সেখানে কিন্তু সে বলবে না গরিব হয়ে যায় শয়তান কিন্তু এটা বলে না গুনার কাজে খরচ করবা ফষ্টি নষ্টি করবা এই জায়গায় কিন্তু শয়তান এই কথা বলবে না যে গরিব হয়ে যাইবা এই জায়গায় বলবে না আমার পবিত্রতম এবাদত আমি করছি আল্লাহর জন্য এখানে এসে তার সমস্ত বুদ্ধির শেষ নাই কত বুদ্ধি দিবে এইভাবে সংরক্ষণ করো এইভাবে হেফাজত করো এইভাবে রাখো ফ্রিজ হেফাজত করো এ সমস্ত কথা কে বলবে আমার ফিকির থাকতে হবে না সারা বছর তো খাই আল্লাহ হালাল করে দিচ্ছেন সারা বছর খাই এটা তো খাবার জন্য না খাবো আল্লাহ হালাল করছেন কিন্তু খাবা খাবো শুধু একা না সবাইকে নিয়ে খাবো পাড়া প্রতিবেশী গরিব স্বজন সবাইকে নিয়ে আমরা ঈদ করব। ঠিক আছে তো ইনশাল্লাহ এটা এই দিকে আমরা খেয়াল রাখি এরপর দেখেন ঈদুল আজহার দিনের কিছু আমল সে আমল গুলোর ব্যাপারে আমরা আলাপ আলোচনা করলাম তো আমরা বিশেষ করে জিক্রুল্লাহ গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করা এবং আল্লাহর কাছে বিশেষভাবে একে অপরের জন্য দোয়া করা সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করা আল্লাহ তালা যেন এই এবাদতটি কবুল করে সমস্ত পৃথিবীর মুসলমানদের নাজাতের জন্য আল্লাহ যেন আমাদের এবাদতটি কবুল এবং মঞ্জুর করে দেখেন এর মাঝখানে আমাদের ভাইরা হজে আরাফার ময়দানে থাকবেন মিনায় থাকবেন আমরা যদিও বাংলাদেশে কিন্তু মনের মাঝে এই ধরনের আকাঙ্ক্ষা রাখি এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকি যে আল্লাহ সে আরাফার ময়দানে আগামীতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করো সে মুজদালিফায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করো সে মিনায় তোমার জিকির করার তৌফিক জিকরুল্লাহর তৌফিক আমাদেরকেও তুমি দান করো তো এই সময়টা খুব জিকরুল্লাহর মাঝে থাকা আমরা চেষ্টা করব আমাদের মা বোনদেরকেও এ বিষয়ের আমরা তারগিব দিব তাদেরকে উৎসাহ দিব তাদেরকে দাওয়াত দিব ইনশাআল্লাহ ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলম